كله أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم بھائی اور دوستو اللہ رب العالمین আল্লাহর দিনকে সামনে নিয়ে দিনের কাজকে আরো সুন্দর করার উদ্দেশ্য সামনে নিয়ে আমাদেরকে এই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমের বিশেষ দয়া অনুগ্রহ আল্লাহ তালা যখন কাজ নিতে চান কাউকে দিয়ে তো কাজের রাস্তাও করে দেন কোন সমস্যা থাকলে রুকাওয়াট থাকলে সেটাও দূর করে দেন এর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহরবানি বলতে হবে যদিও আমি ব্যক্তিগতভাবে আজকে এবং গতকাল অসুস্থতা বোধ করতেছিলাম শারীরিক দিক দিয়ে এরপরও যখন আমাকে জানানো হলো যে এখানে মশারা হয়েছে আমি কিছু দিনের কথা আপনাদেরকে শোনাই তো শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও আল্লাহর দিনের কাছে মহাব্বত আমাকে এখানে আসতে উৎসাহিত করেছে দ্বিতীয়ত আপনাদের মহাব্বত এটাও আমাকে উৎসাহিত করেছে যে আপনারা আমার থেকে শুনতে চেয়েছেন আল্লাহ একটা রহমত আমার জন্য এর দ্বারা আপনাদের মহাব্বত আমার প্রতি ফুটে উঠেছে তো আল্লাহর দিনে তাকা যায় ইনফিরু কিফাফা পাও কেফালা সকল অবস্থায় বের হও সেজন্য শারীরিক অবস্থা ঠিক না থাকলেও আল্লাহ তারা বলতেছেন সকল অবস্থায় বের হও যেহেতু এখানে চলাফেরা করতে পারতেছিলাম আসছি দুই নম্বর আপনাদের মহাব্বত আন্তরিকভাবে মহাব্বত করেন আমাকে সে মহাব্বত আমাকে টেনে নিয়ে আমি লম্বা কোনো বয়ানের ইচ্ছা নেই মুক্তাসারভাবে কিছু কথা বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কাজের জন্য খাওয়া দাওয়া আরাম আয়স গাড়ি বাড়ি এগুলো কোন লক্ষ্য উদ্দেশ্য না ইমান আর আমল হল লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য যতটুক দরকার হালাল রিজিক মাথা গোজার একটা বাড়ি রোজগারের কিন্তু সোর্স ওটাও আল্লাহ তালা দয়া করে নেক আমলের মধ্যে সামিল করে দিয়েছে যখন নেক আমলের সহায়ক মনে করে করা হবে তো আল্লাহ তালা ওটার জন্য সব দান করবে আল্লাহ দয়া এই দুই জিনিস আমরা হাসিল করবো ইমান আর আমল আমি আপনাদেরকে বারবার বলেছি আমলের মধ্যে চারটা জিনিস আছে ইমান তো বোঝা যায় কতগুলো বিশ্বাস অন্তরে বসাইতে হবে গলত বিশ্বাসগুলো পরিহার করতে হবে ইমানের মুফাসলের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো বসাইতে হবে ওর বিপরীত গুলো বের করতে হবে এই দুই জিনিসের সমষ্টির নাম হলো ইমান লা ইলাহা বলে গলত আকিদা গুলো থাকতে বলা হয়েছে ইল্লাল্লাহ বলে সহি আকিদা বিশ্বাস গুলো কলবে বসাইতে বলা হয়েছে তারই একটা অংশ এই যে মখলুকের কোন ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া আমাদের উপকার অপকার করার কোন ক্ষমতা নেই আর আল্লাহর সকল ক্ষমতা আছে তিনি বীজ ও আসলামের মাধ্যমে কিছু করতে পারেন আবার তিনি ইচ্ছা করলে সব বাদ দিয়ে ডাইরেক্ট করতে পারেন তিনি বীজ ও আসলামের নন মানে ইসলামকে চল্লিশ বছর লালন পালন করে দেখাই দিতেন জমিনের কিচ্ছু ছাড়া পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে নিজেকে আড়ালে রাখতেন বাহ্যিকভাবে দেখা যেতেছে কি আসবাব থেকে হইতেছে এখানে পরীক্ষা আমাদের দেখা যেতে যে এক্ষেত্রে হইতেছে কিন্তু বিশ্বাস করতে বলা হয়েছে না এক্ষেত্রে হইতেছে না হইতেছে আল্লাহ এটাই পরীক্ষা পরীক্ষা কোথায় এটাই পরীক্ষা তুমি যা দেখতেছ ওটা কর্মেওয়ালা না কর্মেওয়ালা যা তো আল্লাহ এই কথাটা ইমানে মোফাক্কালের মধ্যে যে সাতটা পয়েন্ট আছে পয়লা পয়েন্ট আমান্ত বিল্লাহ আল্লাহর পরে ইমান আল্লাম আল্লাহর উপর ইমান আনলাম এর কি অর্থ আমার লেখা কিতল ইমান থেকে দেখে নেবেন এর অনেক কথা সে অনেক কথার মধ্যে একটা কথা হলো যে সবকিছু আল্লাহ থেকে হয় বকলুকের কোনো ক্ষমতা নেই সাতটার একটার একটা অংশ এটি সাতটার একটা পয়েন্টের কিছু অংশ এই এতে যদি পুরা ইমান পরে করি তাহলে ভুল হয়ে যাবে পুরা ইমান কিতাবল ইমান থেকে আপনাকে দেখতে হবে দাওয়াতের লাইনে মেহনত করে অন্তর বসাইতে হবে তো সুরায় আসনের মধ্যে আল্লাহ তালা বলেছেন চারটে কাজ যে করলো সে ধ্বংস করতে বেঁচে গেল চারোটা একসাথে থাকতে হবে ইমান দুরুস্ত করা আমল দুরুস্ত করা ঠিক করা অন্য ভাইকে ইমানের দাওয়াত দেওয়া অথবা সবিল হাক অন্য ভাইকে নেক আমলের দাওয়াত দেওয়া এই হল সুরাওয়াল আসের সার ইমান ঠিক করতে হবে সঠিক আকিদাগুলো বসাইতে হবে ওর বিপরীত বিশ্বাসগুলো পরিহার করতে হবে এলে ইমান ওয়ামিল উৎপালে হাত কি জিনিস অনেকবার বলেছি ইবাদত বন্দীকে সুন্নত মোতাবেক করতে হবে রিজিক হালাল রাখতে হবে বান্দার হক আদায় করতে হবে অন্তরের রোগসমূহ দূর করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি এই চারটেকে একত্রে বলা হয় আমলে ফলে নেক আমল রইল গুণা ছেড়ে দিতে হবে এটা কোথায় গেল তা আত্মশুদ্ধির মধ্যে গেছে আত্মশুদ্ধির খোলাটা হলো অন্তরের দশটা রোগের চিকিৎসা ওই দশটা রোগ মানে দশটা গুণায় গভীরা অন্তরের দশটা রোগ মানে দশটা গুনায় কবিরা অহংকার একটা গুনায় কবিরা রিয়া একটা গুনায় কবিরা রাগ একটা গুনায় কবিরা আত্মশুদ্ধির অর্থ হল অন্তরের যে দশটা গুনায় কবিরা আছে এটাও ছেড়ে দেওয়া আর বাহ্যিক যে সোয়া শত গুনায় কবিরা আছে সোয়া শত মিথ্যা কথা বললো কুদৃষ্টি করলো বিপদ করলো একজনের ইজ্জতে আঘাত আনল খুন খারাপি করল ডাকাতি করল বাপমাকে কষ্ট দিল মদ খাইল গান বাদ্য করল এগুলো হল বাহ্যিক গুণায়ক বিরা অন্তরের দশটা গুণায় কবিরা এটাও পরিহার করতে হবে বাহ্যিক তামাম গুণা ছেড়ে দিতে হবে এই দুটো সমষ্টির নাম হল আত্মশুদ্ধি এটা নেক আমলের চতুর্থ পয়েন্ট চারটে কথার নাম নেক আমল ইবাদত বন্দীকে সুন্নত অনুযায়ী রিজিক হালাল বান্দার হক আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি অন্তরের দশটা গুণা ছেড়ে দেওয়া বাহ্যিক শত গুণা ছেড়ে দেওয়া তো ইমান ঠিক করতে হবে আর চারটে নেকামল হাসিল করতে হবে অন্যকে ইমানের দাওয়াত দিতে হবে অন্যকে এই চারটে নেকামলের দাওয়াত দিতে হবে তো কি হবে এই গুণগুলো যখন হাসিল হয়ে গেল আল্লাহ তালা থেকে দুনিয়া আখড়াতে ধ্বংস থেকে বাঁচাই দিল অনেকে হয়তো বুঝতে পারে না যে একটা হলো ইমান ঠিক করা আর চারটে হলো নেকামল তো দাওয়াত তবলিগি যে ছয়টা সিফাতের কথা বলা হয় এখানে পয়েন্টগুলো কই অনেকে বুঝতে কষ্ট হয় আসলে তো এই ছয়টা সিফাত এইগুলোকে ভিত্তি করেই বানানো হয়েছে নেওয়া হয়েছে পুরা হাদিস থেকে নেওয়া হয়েছে দাওয়াতের মেহনত চোদ্দশো বছর সবসময় ছিল এর আগে দাওয়াত বন্ধ হয়ে গেছে তবে আল্লাহ তালা আমাদের গ্রহণ করার জন্য উপযোগী করে একটা পদ্ধতি হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম ওনার দ্বারা চালু করেছেন দাওয়াত পর্যন্ত চালু করে নাই দাওয়াত তো ছিলই আর জামানায় কাফের মুসলমান হয়েছে কিন্তু সাধারণ লোকদের দাওয়াতের কাজ করতে হবে যে বুঝতে কষ্ট হয়ে দিতে আল্লাহ তালা এটাকে সহজে ওনার মাধ্যমে পেশ করাইলেন এটা কথাটা সহজ করার জন্য আমি বলতেছি ম্যালেরিয়া হইলে কুইনাইন আগেও খাওয়ানো হইতো এখনো খাওয়ানো হইতো পার্থক্য হয়ে আগে সরাসরি খাওয়ানো হইতো রুগী ছটফট করতো এখন ডাক্তাররা বুদ্ধি করে ওর উপর একটা মিঠা লেপ লাগাই দিচ্ছে প্রলেপ ক্যাপসুলের মধ্যে বসে ওই কুইনা এনে খাই দিচ্ছে কিন্তু সে কোনো পিতা বুঝতে পারছে না কুইনাটা আগে কষ্ট করে খাইতো এখন সহজে খাইতো দাওয়াতটাকে সহজে পেশ করার একটা তরিকা আল্লাহ তারা ওনারা চালু করছেন যে কারণে এখন সব শ্রেণীর লোক এটাকে অংশগ্রহণ করা সহজ মনে করতেছে অংশগ্রহণ করতেছে আল্লাহর মেহরবানি সারা দুনিয়াটা হরকত এমন একটা মেহনত যে সারা দুনিয়াকে একসাথে হরকত একসাথে আল্লাহ তাল মেহরবানি আল্লাহ ওনাকে দিয়ে কাজটা দিচ্ছেন সেই কুইনাইন কুইনাইনকে একটা মধ্যে ক্যাপসুলে ভরা কাজটা ওনাকে দিয়ে সহজ করে পেশ করছিল তাহলে পাবলিকের মুশকিল হয়েছিল হাজুররা পারবে আমরাও কিছু দাওয়াতে কাজ করবো তারা বুঝতেছিল না সকলের কাজ নবীদের যে কাজ ছিল আলাইসালাম পুরো উন্মতের উপর রাখা হয়েছে শুধু ওলামাদের কান্দে না শুধু ওলামাদের জন্য হচ্ছে জটিল ফতোয়া বাড়ায় শুধু ওলামাদের জন্য যেটা খাস এটা হলো জটিল মশলার সমাধান ফতোয়া ভরায় কিন্তু দিনের সহজ কথাগুলো দুনিয়াবাসীর সামনে পৌঁছাই দেওয়া এটা হুজুরদের সাথে না পুরো অম্বতের দেওয়া এই কথাটা আল্লাহ তারা সহজভাবে মানুষকে বোঝার একটা রাস্তা ওনার মাধ্যমে করে দিয়েছে তো অনেকে বলে যে ইসমাইল সুরকে বলা হয় ইসমাইল সুফাত এর মধ্যে এই ইমান আর নেকামলের চারটা পয়েন্ট উঠায় আমি আগেও বলেছি পয়লা সেফাত যেটা কালেমা এর মধ্যে তো ইমানের কথা এসে গেছে যদিও অবিস্তারিত বলা হয় না এখানে সবটা ইঙ্গিত দেওয়া হয় বুনিয়াদি কথা বলে দেওয়া হয় বাকিটা তো ওলামাইকে নাম থেকে শিখতে হবে এই কালেমার ভিতরে আকিদা বিশ্বাসের জিনিসটা ঢুকাই দেওয়া হয়েছে কেমন যেন সমুদ্রকে কুয়ার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে ওরা সমুদ্র হয়ে গেছে ইবাদত বলতে গিয়ে সুন্দর প্রথমে করতে হবে তার দুই নম্বর যে সেফাত নামাজ এর মধ্যে মুরব্বীরা রেখে দিচ্ছেন নামাজ মানে শুধু নামাজ না নামাজের মধ্যে তো সব ইবাদত আছে নামাজের মধ্যে কোরআন চালাত আছে নামাজের মধ্যে তসবি তাহলিল আছে নামাজের মধ্যে জাকাত আছে নামাজের জন্য পয়সা ব্যয় করতে হয় মসজিদ বানাইতে সতর ঢাকতে নামাজের মধ্যে হজ আছে এটা নামাজটা বাইতুল্লাহ সামনে করে পড়তে হয় নামাজের মধ্যে রোজা আছে রোজা অবস্থায় খাওয়া যায় না নামাজও খাওয়া যায় না নামাজের মধ্যে এরতেকাব আছে এরতেকাবে মসজিদের বাইরে যাওয়া যায় না নামাজ অবস্থা ওই জায়গা ছেড়ে আরেক জায়গায় যাওয়া যায় সমস্ত ইবাদতের নমুন আল্লাহ তালা নামাজে ঢুকাই দিতেছে এই জন্য নামাজের কথা বলে মূলত তমাম ইবাদত বোঝানো হয় সব ইবাদত গুলো সুন্নতের উপর নিয়ে আসতে হবে ইকরামুল মুসলিমিন মুসলমান ভাইয়ের আসবত মহাব্বত তার কিমত যে একটা মুসলমান যতদিন থাকবে আল্লাহ তালা তাকে খাতির করে দুনিয়ার পুরা নিজাম ঠিক রাখবে পূর্ব দিকে সূর্য উঠবে পশ্চিম দিকে ডুববে শীতকালে শীত পড়বে গরমের দিন আম কাঁঠাল পাকবে একজন মুসলমানকে খাতির করে কত কিমতটা এটা বুঝে হ্যাঁ তার সাথে সুন্দর ব্যবহার করা লেনদেনের মধ্যে হোক আচার আচরণে হোক এই একরামুল মুসলিম এর ভিতরে মুরব্বিয়ান একরাম মহামালা মহাসারা দুটো ঢুকে দিতে হালাল রেজেকের যত সোর্স হচ্ছে ব্যবসা বাণিজ্য বলেন চাকরি বাকরি করেন সব তো আরেকজনের সাথে করতে হয় সেখানে করতে যায় যাতে ওই ব্যক্তির সম্মান রক্ষা করে তাকে না ঠকাই তার দাম যখন এত বেশি তাকে খাতির করে আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন তাকে মাফে কম দেয় কিভাবে তাকে আপনি দুই নম্বর মাল এক নম্বর মাল বলে কিভাবে দেই তাকে ভেজাল মাল কিভাবে দেই আল্লাহ কোরআন তাকে আমার ভাই বলে দিচ্ছে আমার ভাই এটা নিজের ভাই দুনিয়ার আর এক প্রান্তে থাকুক কলেমা পড়ছে আমার ভাই তাহলে লেনদেন চাকুরি বাকুরি যে কোনো ক্ষেত্রে তাকে ঠকানোর প্রশ্নই ওঠে না মহামালা ঠিক করার জন্য ইকরামুল মুসলিম বলা হয়েছে আমার মহাসারা ওটাও এসে গেছে বাপ মা বেঁচে গেলে সাতটা হক মরে গেলে আর সাতটা হক দিবির দশ বারোটা হক সন্তানের হক ভাই বেড়াদারের হক প্রতিবেশীর হক হ্যাঁ মুসলমানদের হক একটা কাফের হক একটা জীব জন্তুর হক সব এখানে এসে গেছে তাদের সাথে কি আচরণ করব তাদেরকে কষ্ট দিলে আমি কি মুসলমান থাকব আমার রসুল সাল্লাম বলে গেছেন যার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্যের কষ্ট হয় না তাকে মুসলমান বলা যাবে আর যার কাজকর্মের দ্বারা কথাবার্তার দ্বারা অন্যের তকলিফ হয় সে যত বড় মুক্তি হোক সাইকুল হাদিস হোক যাই হোক আল্লাহ রসুল করতেছে তাকে মুসলমানের টাইটেল তাকে দেওয়া যাবে তার জন্য গুজার হইতে পারে বহুত বড় দায়ী হইতে পারে মহাল্লেম হইতে পারে বহুত কিছু হইতে পারে কিন্তু মুসলমান এখন হইতে পারে যার দ্বারা মানুষের কষ্ট হয় সে টাইটেল পাবে এক একাম মুসলিম দিয়ে মহামালার হালাল রেজেকের খরচের মধ্যে অন্য ভাইয়ের সাথে যে লেনদেন হয় ওটাও ঠিক করা হয়েছে পরস্পরের যে আচরণ বাপ এই হক স্ত্রীর হক সন্তানেরই হক এটাও ঠিক করা হয়েছে এই একটার মধ্যে দুটো এসে গেছে মহাবালা মহাশা আর শাস্ত্রীয় নিয়ে যেটা বলা হয় এর মধ্যে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি লাইনে যখনই আপনি আসবেন তখন এই নিয়ে প্রশ্ন আসবেন রিয়াকারি দূর করো নেক কাজ করে অ্যাডভার্টাইজ করো এটা দূর করো দূর করে একমাত্র আল্লাহর জন্য তো এটা অন্তরে বসাও তো দেখেন ইমান কালেমা এরকম ইমান এসে গেল নামাজ যাবতীয় ইবাদত এসে গেল একরামুল মুসলিম হালাল রিজিক বান্দার হক একটার মধ্যে দুটো এসে গেল তার তিন নিয়ত এর মধ্যে আত্মশুদ্ধি এসে গেল আত্মশুদ্ধি ছাড়া কোনোদিনও তার তিন এর তারা আসে হবে অসম্ভব এই চারটা সিফাতের মধ্যে ওই জরুরি পাঁচটা এসে গেছে গ্রামুল মুসলিমের যেহেতু দুটা দুটা ডুব মহাবালা মহাজারা এই জন্য চারটার মধ্যে কয়টা এসে গেছে পাঁচটা এসে গেছে রইল দুটা সিফাত তাবলিগ খরুজ কি সাবিল্লাহ আর এলমো জিকির এই দুটো হলো ওই পাঁচটাকে হাসিল করার তরিকা এই দুটা কি জিনিস ওই পাঁচটা হাসিল করার তরিকা ওই পাঁচটা হাসিল করার জন্য বেরো ভারত থেকে বের হও আল্লাহ রাস্তা বের হও বের হয়ে কি করো এল মসজিদ ছিল বা পুরুষ ওইগুলোকে হাসিল করার জন্য বাড়ি ছাড়তে হবে ঘরে বসে বসে হাসিল করা যাবে না আর বেরোয় কি করবা অনেকে বেরোচ্ছে ব্যবসা করার জন্য অনেকে বেরোচ্ছে ডাকাতি করার জন্য না এক একজন এক মতলবে বের হয় তুমি বেরোবা কি জন্য করার জন্য এই দুটা ওই পাঁচটার অর্জন করার ব্যবস্থা এই ছয় পয়েন্টের মধ্যে পাঁচটার নাম যে পরিপূর্ণ দিন যা সুরায় বাকারার একশত সাতাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে দ্বিতীয় পাড়া সুরায় বাকারার একশত সাতাত্তর নম্বর আয়াতে যে বলা হয়েছে পাঁচটার নাম দিন এটা চার পয়েন্ট এসে গেছে আরে ভাই এর গলা দাবাই দেন না কেন এটার গলা টিপে দেন যখন বয়ানে বসবেন মোবাইলের গলা টিপে দেবেন কোনো আওয়াজ করতে না পারবেন কথা বুঝছেন হ্যাঁ। আর পারলে কাগজ কলম নিয়ে বসে তো এই যে পাঁচটা জিনিস এসে গেল এখন এখানে এই পাঁচ জিনিস কিভাবে বাস্তবায়ন করা হবে কোরআন একাডেমির চার জায়গায় প্রথম পাড়ার উনিশ সফা দ্বিতীয় পাড়ার দ্বিতীয় সফা আর চতুর্থ পাড়ার লাকাত মান্নাল্লাহ আলাল মুমিনিন এই আয়াত আর আঠাশ পাড়ায় সুরায় জুমুআ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম চার জায়গায় কোরআন কারিমের চার জায়গায় আল্লাহ তাআলা तमाम अम्बिया कराम अलैहिस्सलामेर তরিকে কার কাজ করার পদ্ধতি তুলে ধরছে এই যে পাঁচটা জিনিস আগে কমপ্লিট দিন বললাম এটাকে তারা কিভাবে আল্লাহর বান্দাদের মধ্যে বাস্তবায়ন করেছেন চার জায়গায় বয়ান করছেন একই জিনিস তিন লাইন একটা কি আসলু আলাইহিম আয়াতি এটা হলো দাওয়াত দাওয়াত দিচ্ছেন দিয়ে জেহেন তৈরি করতেন ব্রেন তৈরি করতেন দিন ছাড়া কামিয়াবি কোন রাস্তা নেই এই দাওয়াত লাগাইছেন আর কি দাওয়াত লাগাইছেন যে আল্লাহ থেকে হয় একিন করো চিজ আসবাব থেকে হয় না চিজ ও আসবাবের হটাও আল্লাহ থেকে হয় একিন বসাও সোয়া লক্ষ আম্বে একরাম আলাই মুসালাম সকলের একই তরিকা ছিল এনারা সকলেই মানুষের দিলের উপরে মেহনত করতেন মানুষের দিলের উপরে কলবের ময়দানে মেহনত করতেন করে কলবের ধারণাকে আগে চেঞ্জ করতেন এটা হলো শরীরের রাজা কল্প হলো কি শরীরের রাজা আর হাত চোখ কান এগুলো প্রজা রাজা যা বলবে প্রজা তাই করবে আপনি এখানে আসছেন আপনার কল আগে ফয়সালা করছে মুক্তি চাওয়া উনি কথা বলবেন উনি যাই দোতলায় এই ফয়সালা করছেন অন্তরে এখন তাও আপনাকে সাহায্য করছে চোখ আপনাকে সাহায্য করছে আপনি হেঁটে এখানে চলে তো দেখা যাচ্ছে আল্লাহ তালা যে মানব সৃষ্টি করেছেন এর আভ্যন্তরীণ যে রূপ ফল এটাকে বলেছেন রাজা অঙ্গ প্রত্যঙ্গ হল প্রজা আর প্রজা তো রাজার অর্ডারে চলে আর না চলা দিন মুলকিহীন তাদের ফল যদি ঠিক হয় সব ঠিক হাদিস তো স্পষ্ট বলা হয়েছে আলা ইন্নাফিল জাতা দেলা মুজগা তোমার ভিতরে একটা টুকরা এইটা যে ঠিক করতে পারো এর ধারণা বিশ্বাস তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক হয়ে যাবে আর ওইটার আকিদা বিশ্বাস যে নষ্ট হয়ে যায় তোমার সব নষ্ট হয়ে যাবে তোমাকে দেখবা তো হারাম দেখবা কান দিয়ে শুনবা টেলিভিশন শুনবা হাত দিয়ে লিখবা তো মিথ্যা লিখবা জুলুম করবা যা করবো সব উল্টা রাজা গুমরা হাত পাইতে যা আসছে সব গল্প তো সয়া লক্ষ আম্বিয়া একরাম আলাইসালাম সকলের একই তরিকা মানুষের দিলের উপরে মেহনত চালাইছে চালায় দিলকে প্রথম তৈরি করছে দিলকে তৈরি করছেন আল্লাহ দিন ছাড়া কামিয়াবির রাস্তা নেই এবং একমাত্র আল্লাহ দাঁত থেকে হয় আর কারো কোনো ক্ষমতা নেই আল্লাহর ফয়সালা ছাড়া কিছুই করতে পারবে না এই বিশ্বাস আগে তাদের মধ্যে বসাইছে এই বিশ্বাস যখন বসাই দিতে অন্তরে আল্লাহ এসে গেছে এখন তাদেরকে যা করতে কইছে নামাজ পড়তে হয় নামাজ জাকাত দিতে হবে জাকাত দিতে হজ করতে হজ করতে আল্লাহ দিন রক্ষা করার জন্য জেহাদে গরদান কাটাই দিত গরদান কাটাই দিত এখন যা বলা হোক তৈরি যে তারা দিল তৈরি হয়ে গেছে সমস্ত আম্বে গ্রামের একই তরিকা ছিল কারোর ব্যস্তম ছিল না কলবের উপরে মেহনত করছে প্রথমে অঙ্গের উপর মেহনত করেন না সেই মেহনত কামিয়াব হবে না এটা হলো কামিয়াবির লাইন দিল বদল করতে হবে কলবের বিশ্বাস বদল করতে হবে তখন অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক করা আসান হয়ে যাবে আর এদিকটি শুরু করলে কঠিন হয়ে যাবে তো বলতেছিলাম তাম আম্বিয়াম আলহিমসালাম তারা তিনটা কাজের মাধ্যমে ওই পাঁচটা কাজকে চিন্তা করছে বাস্তবায়ন করছেন একটা দাওয়াত লোকদেরকে ইমানের কথা বুঝাইছেন একমাত্র আল্লাহ দিনের মধ্যেই কামিয়ে কামিয়াবি একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয় একমাত্র আল্লাহ রসুলের তরিকার মধ্যেই কামিয়াবি এইসব কথাগুলো বলেছে দাওয়াতের দ্বারা দুই নম্বর কাজ কি করতেন কিতাব আল্লাহর কিতাবের হুকুম আকাম শোনাইতেন আল্লাহর কিতাবের প্রত্যেক জামানায় ওই নবীকে যে কিতাব দেওয়া হয়েছে শোনাইতেন ওয়াল হিকমা ওটাকে তিনি কাজে পরিণত করে দেখাই দিতেন এই যে তোমাদেরকে আল্লাহ খুব শুনে নামাজ ওটা এইভাবে পড়বা খালি হ্যাঁ থিওরিটিক্যাল বলেন নাই ওয়াল হিকমা হিকমাত মানে প্র্যাকটিক্যাল তোমাদের বলছে রোজা রাখতে হবে এইভাবে রাখবা তোমাদেরকে আল্লাহ বিধান শোনাইছে হজ করতে হবে আমি করে দেখাই দিচ্ছি এইভাবে হজ করবা তোমাদের বলছি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে এইভাবে কথা সব নবীরা মানুষ ছিল তার বিবি ছিল তোমাদের আগে তোমাদেরকে বলছি পাড়া প্রতিবেশ সাথে সুন্দর ব্যবহার করতে হবে আমি করে দেখাই দিচ্ছি করে দেখাই তা না হলে এক মহিলা আল্লাহ রসুলের রাস্তা কাঁটা বিচাইত আল্লাহ এই মহিলাদের অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল তার বাড়িতে গেলেন তার হাল পূর্তি করার জন্য তার খোঁজখবর নেওয়ার জন্য দুনিয়ায় নমুনা দেখাইতে পারবে প্রতিবেশী কি ব্যবহার করছিল একজন কাটা বেঁধে দিচ্ছে আর উনি ভুল বেঁধে দিচ্ছে সে মুসলমান না হয় পারবে আল্লাহ তো তাম আম্বিয়াম শুধু আল্লাহর কিতাবের হুকুম শোনার নাই ওই হুকুমটা কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা দেখাই দিচ্ছে এই জন্য দুটা শব্দ আছে এখানে আল্লি মোহাম্মল কিতাব আওয়াল হিকমা আল্লাহর কিতাবের আদেশ নিষেধ শোনাইছেন অল হিকমা ওটিকে প্র্যাকটিক্যাল দেখাই দিতে তিন নম্বর কাজ কি করছেন অয়ুজাকিহীন তিনি উন্মতের আত্মশুদ্ধি করাইছেন অন্তরের দশটা গুণা আর বাহ্যিক যত গুণা এগুলো সব কিভাবে ছোটে এর ব্যবস্থা করছে অন্তরের দশটা গুণা আর বাহ্যিক সহস গুণা এই গুণাগুলো থাকে থেকে যাতে উম্মত মুক্ত থাকে এর একটা গুণার ভিতরে এই পাওয়ার আছে যে একটা মানুষকে দোজক পর্যন্ত পৌঁছে দিতে পারে এক একটা গুণা এত ভয়ঙ্কর এই গুণার খারাপই বয়ন করছেন ওনারা যে গুণা করলে দুনিয়াতে এই ক্ষতি হবে পরকালে এই ক্ষতি হবে গুণা ছাড়লে তোমার এই লাভ হবে এগুলো বুঝায় ওই গুণাগুলোকে চিহ্নিত করে ওই গুণা থেকে তাদেরকে মুক্ত করতে এটার নাম হলো অযোধ্যা কি আত্মযুদ্ধ ওই পাঁচটা কাজকে দাওয়াত তালিম তাস্কিয়া তালিম মানে আল্লাহর কিতাবের হুকুমগুলো মৌখিক বলা এবং কাজে দেখাই দেওয়া মৌখিক শুনাই দেওয়া কাজে দেখাই সংক্ষেপে বলা তালিম আর অন্তরের গোনা বাহ্যিক গোনা থাকতে হবে এটার নাম তার তাস্কিয়া তালিমের দ্বারা আমলের শরীর তৈরি হয় আমলের শরীর তৈরি হয় ওই জাকিম তাস্কিয়া দ্বারা ওই আমলের ভিতরে রু পয়দা হয় তখন এই আমলটা আল্লাহ দরবারে পৌঁছে যায় আল্লাহ কোরআনে বলতেছে ভালো কালেমা ভালো কথা ভালো আমল সব আল্লাহ দরবারে চলে যায় ভালো না হয় তো অন্য হাতে যাতে নামাজ পড়লো অন্য মনস্ক ভাবে তো বলা হয়েছে তার নামাজ তার মাথার উপরে এক বিঘা তো যায় না কিন্তু চড়ার কথা ছিল এক বিঘা তো যায় না তো আমলের দ্বারা তালিমের দ্বারা কি হয় আমলের শরীর পয়দা হয় আর আত্মশুদ্ধি দ্বারা রু পয়দা হয় শরীরের রু যখন একসাথে হবে বাস এটা আল্লাহ পর্যন্ত বলছে শুধু শরীর যদি রু না থাকে বেকার শুধু রু শরীর না থাকে সেই রুহের দ্বারা কোনো কাজ হবে না এই দুটো একসাথে যখন হবে শরীর আর রূপ আমরা এখন বসে আছি আমাদের সকলের ভিতরে শরীরও আছে রু আছে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি যদি শরীর থেকে রু বিচ্ছিন্ন হয়ে যায় হবে না যারা আমল করতেছে কোন আল্লাহ আল্লাহর কাছে তাস্কিয়া করতেছে না তার আমলের শরীর পায় ধরতেছে ওর মধ্যে কোন রু আসতেছে না আমার কতগুলো ভণ্ড আছে তারা তরিকাত লই আছে ভণ্ড তাদেরটা সহিও ধরা হয় ঠিক আছে তোমার কাছে রু আছে কিছুক্ষণের জন্য সই ধরলাম রু আছে শরীর কই শরীর ছাড়া রু বেকার কারো কাছে আমলে শরীর আছে রু নেই মুর্দা আমল কারো কাছে রু আছে শরীর নেই তারটাও বেকার তাহলে কাজের কোনটা উভয়টা একসাথে উভয়টা একসাথে শরীরও লাগবে রুও লাগবে এই তিন লাইনে যেহেতু ওই পাঁচটা জিনিসকে ইমান বলতে একটা আমল বলতে চারটা ইমান বলতে একটা নেক আমল বলতে চারটা মোট পাঁচটা হলো না ওই পাঁচটা জিনিসকে এই তিন লাইনে চিন্তা করতে দাওয়াত তালিম তাসকিয়া বলার উদ্দেশ্যই যে আমাদের পুরা জিন্দগি এই তিনটা কাজের সাথে সম্পর্ক রাখতে হবে কটা দাওয়াত তালিম দাওয়াত আপনি ব্যবসা করতে চাই দাওয়াত দিলেন ওটাও দাওয়াত তবে সাথীদের সাথে মিলে জুড়ে মিলে থাকলে এটা হকের থেকে বিচ্যুত না হওয়ার জন্য একটা মজবুত গাইডলাইন এর জন্য আমরা একা একা তো দাওয়াত দিবই এবং সমষ্টিগত যে দাওয়াতের ব্যবস্থা আছে এই ব্যবস্থার সাথে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকা পাক্কা নিয়ত করি হ্যাঁ এটা আল্লাহ আল্লাহ বলছে যে এই জামানায় হজরত দু আলাইসালামের কাছটি এটা দু আলাইসালামের কাছটি এই জামানার সম্পর্কে হাদিস আসছে লোকেরা সকালে মমিন থাকবে বিকালে কাপে হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি এই সহি জামাতের সাথে জুড়ে থাকেন ওই সকালে মমিন বিকেলে কাপের এই মহা মুসিবাদ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করবে আমাদেরকে আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত এই সহি জামাতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করে তাহলে এই দাওয়াতের সাথে জুড়ে থাকতে হবে সারা জীবন যতক্ষণ আমরা চলাফেরা ক্ষমতা এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে এটা নবীদের কাজ তাম আম্বিয়া কেরাম এইভাবে কাজ করে দুই নম্বর আমল সহি করার জন্য কোন হাক্কানি মুক্তির সাথে আপনাকে জুড়তে হবে তিনি আপনাকে কিতাব আল্লাহর কিতাবের মধ্যে যে আদেশ নিষিদ্ধ আছে তা বলেও দিবে আবার করে দেখায়ও দিবে আল্লি মুহমুল কিতাব ও হিকমা এটার জন্য আপনাকে কোন সহি মুক্তির সাথে জুড়তে হবে তার থেকে আল্লাহর কোরআনে বিধান জানতে হবে প্র্যাকটিক্যাল দেখতে হবে অয়োজাকিহীন আত্মশুদ্ধির জন্য কোন আল্লাহওয়ালার সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে রেখে অন্তরের দশটা রোগের চিকিৎসা করতে হবে এর কোন বিকল্প নেই কুতুবুল আলম হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইল তবলিগের ভিতরে যে বয়ানটা দিয়ে শেষ করতে যে বয়ানটা দিয়ে কথা শেষ করতে এটা কি আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহ সেখানে তিনি ক্লিয়ার বলতেন যে একজন হকানি বুজুর্গের সাথে সম্পর্ক কায়েম করো তিনি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন বলেন নাই দাওয়াত দিলে আত্মশুদ্ধি হয়ে যাবে তালিম করলে আত্মশুদ্ধি হয়ে যাবে বলেন নাই তিনি আর বলছেন হকানি আল্লাহ সাথে তাল্লুক করো তিনি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এবং সেখান থেকে পরিষ্কার বলতেন এই আয়াত নিয়ে আসতেন অবলম্বন করো কেমনে তাকে অবলম্বন করো কেমনে কোনো আল্লাহ আল্লাহ সব আছে যাও এই আয়াতের তফসিল করতে যে অনেক বড় বড় বুজুর্গদের হাওয়ালা দিয়ে রেফারেন্স দিয়ে বলছেন আল্লাহ সহবাদ ছাড়া দিন অর্জন করা সম্ভব সম্ভবপর না ওখানে দেখেন আপনার খুব বেশি বেশি পড়ার দরকার এই অংশটা কি লিখছেন ওখানে আল্লাহ আলাদের সহবাদ কত জরুরি ক্লিয়ার লিখছেন হকানি আল্লাহ আলা যখন পাইলা তার কাছে নিজেকে সফর্দ করে যাবে পরিষ্কার লিখছেন এবং তার মজলিসে বেশি বেশি বসো তার এলএম থেকে ফায়দা হাসিল করো ক্লিয়ার লিখতে উর্দু পারলে উর্দু পড়ায় নাহলে বাংলা দেখেন সব প্রত্যেকটা লাইন সেখানে আছে ওই আয়তরা প্রমাণ করছেন কোন এটাও বলছেন তুমি হকানি চিনবা কেমনে যেটা হকানি বুজুর্গকে না চিনবা কেমনে এটা বুঝানোর জন্য এই আয়াত আনছেন কুতুবুল আলম জাকারি রহমাতুল্লাহ হাজার তাবলিগের শেষে কি আয়াত قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে আমার রসুল আপনি ঘোষণা করে দেন হে দুনিয়ার মানুষ তোমরা যে আল্লাহকে মহব্বত করতে চাও আমি মোহাম্মদ রসুল্লাহকে বলে করো তো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন দুনিয়া তো করবেন তো করবেন ইউহিবকুমুল্লাহ আরবি গ্রামারের কথা এটা হচ্ছে গান মুজারে মুজারে কি অর্থ বর্তমান ভবিষ্যৎ আপনার আচ্ছা, খালি ধরে রাখেন সবটা বোঝার দরকার নেই বর্তমানকে কি বোঝানো হয়েছে দুনিয়াতে তো আসো তখনও মহব্বত করবেন আখড়াতে যাইবা তখনও মহব্বত করবেন দুটো জগতে মহাব্বত করতে হলে আপনার মৃত্যু ইমানের উপর হওয়া জরুরি কিনা হ্যাঁ তো ওই আয়তের মধ্যে ইঙ্গিত রয়ে গেছে যে যে রসলের সুন্নত অনুসরণ করবে আল্লাহ তাকে তো মহব্বত করবে তো মহব্বত করবে আখড়া তো করা জরুরি তো তার মৃত্যু কিভাবে হইতে হবে এটা কাফেরকে আল্লাহ তালা মহব্বত করবেন না এটা সুন্নত অনুসরণ দ্বারা আপনার মৃত্যু ইমানের হওয়া নিশ্চিত হয়ে গেল এই আয়াতেনে কুতুবুল আলম বলতেছে বুজুর্গটা হকানি কিনা কিছু দ্বারা বলতো উনি শূন্যতার অনুসরণ করতেছেন কিনা এই একটা কথা আছে অন্যকেতা তো দশটা আলামত লিখছে উনি দশটাকে একটার মধ্যে ঢুকেছেন তাকে মাফর সুন্নত দিয়ে প্রত্যেকটা কর্মকাণ্ড শূন্যত অনুযায়ী কিনা না বেদার করছে তো আল্লাহ আলাদা সহবাস জরুরি করছেন এবং সে আল্লাহ চিনার জন্য এই আয়াত আনছেন সত্যি উনি আল্লাহ রসুল যে বলে গেছেন আমাকে অনুসরণ করো আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর আল্লাহ রসুলকে যে ফলো করবে সে আল্লাহ কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে যে বুজুর্গ সুন্নতের অনুসারী তাকে আপনি বুজুর্গ মনে করবেন তার মজলিসে বসবেন আয় দাখিল করবেন হাতিস আনছেন একটা হাতিসের মধ্যে আছে তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাও অবশ্যই কিন্তু ফল খেয়ে নেবেন সাহাবাই ইকরাম রাজি আল্লাহ তালান বললেন ইয়া রসুল্লাহ দুনিয়াতে জান্নাতে বাগান কোথায় পাওয়া যাবে তো আল্লাহ রসুল বললেন যে এলেমের মসজিদ দেখো না এলেমের মসজিদ ওটা দুনিয়াতে জান্নাতের বাগান জান্নাতের বাগান তো আমি তো ইঙ্গিত করতেছি ব্যাখ্যা আপনারা সবাই বাংলা পড়তে পারেন হাজার তবলিগের শেষ চ্যাপ্টার যেটা এতে পড়ে নেন ওটাকে শেষ এর জন্য আনতে আগে যা কিছু বলছেন সবগুলো হাসিল করা ওর উপর নির্ভর করে আপনি আল্লাহ আল্লাহ সব হতে যাবেন সবগুলো আপনার জন্য আসান হয়ে যাবে তার দোয়ার বরকতে তার তালিমের বরকতে দিনের সবকিছু আপনার জন্য কি মনে হবে সহজ মনে হবে এক একা চেষ্টা করবেন কঠিন মনে হবে এই জন্য একদম ফিনিশিং আনসার এটাকে তাহলে আমাকে কি করতে হবে তাম আম্বিয়া কেরাম যেহেতু তিন লাইনে দিনকে বাস্তবায়ন করতেছে আর এই উম্মতকে সমষ্টিগত ভাবে কিসের জায়গায় রাখা হয়েছে ওই নবীদের জায়গায় রাখা হয়েছে যেহেতু নবী আর আসবে না তো নবী খাতাবুল নবী পুরো উম্মতকে সে নবীর জায়গায় রাখা হয়েছে আমাদেরকে তিনি কাজের সাথে সম্পর্ক রাখতে হবে দাওয়াতের সাথে রাখতে হবে তাহলে ইমান তাজা হবে ইমান পাকাপোক্ত হবে আমলের জজবা পয়দা হবে দাওয়াতের সাথে রাখলে ইমান পুক্তা হবে ইমান তাজা হবে এবং সামগ্রিক ভাবে দিন উপরে চলার জজ্বা পায় তখন এই জন্য ওই দাওয়াতের সাথে মেহনত সম্পর্ক মৃত্যু পর্যন্ত রাখতে হবে কোন হাসকারের মুক্তির সাথে রাখতে হবে ওই আল্লি মুহমুল কিতাব হিকমা এটা বাস্তবায়ন করেছে তিনি ওই যে মাঝখানে যেমন রয়ে গেল না এই ইবাদত বন্দিকে কেমনে করবেন আল্লাহ আল রেজেক কেমনে করবেন বান্দার হক কেমন আদায় করবেন এইসব জিনিসগুলো উনি বয়ানও করবেন দেখায়ও দিবেন এটার জন্য আপনাকে কোন সহি মুক্তির সাথে সম্পর্ক রাখতে হবে অয়োজাক্যহীন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি তার ক্রিয়া এর জন্য কোন সহায়কের সাথে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে অন্য কোনো কিছু দ্বারা হবে না আমরা যেন মনে করতেছি অনেকে বয়ানে শুনিয়ে উল্টা পাল্টা যে এটা দ্বারা সব হয়ে যাবে এগুলো গলত কথা কেউ বলবো না আমরা কেউ বললে বিশ্বাসও বলবো গলত কথা এটা প্রত্যেকটা দেশের তরিকা আছে ক্লিয়ার লিখে দিতেন মাজালে তবলিকে শেষে যে আল্লাহ আমাদের সহবাদ দ্বারা হাসিল করতে হবে তেলাওয়াত করলেন আপনি পাঁচশো শতক তেলাওয়াত করলেন সেটা কি হলো তাতে আত্মশুদ্ধি তো হবে না নেকি বাড়বে নেকি বাড়া এক জিনিস আর অন্তরের দশটা গুনায় কবিরা দূর হওয়া আরেক জিনিস নেকি বাড়লে ওটা হবে না বুঝে আসছে আমাদের দাওয়াতের সাথে তালিম তথা হকানি মুক্তির সাথে তাস্কিয়া তথা কোন আল্লাহওয়ালার সাথে আমাদের কি করতে হবে সারা জীবন সম্পর্ক রাখতে হবে সারা জীবনের মশলা এটা সর্বশ্রেষ্ঠ কথাটা পৌঁছে দিচ্ছি আমরা যে দাওয়াতের কাজ করব এই দাওয়াতের কাজ করতে যেয়ে অনেক সমস্যা হতে পারে অনেক রকম ট্যাক্সপোর্ট লাগতে পারে সে সয়তান্ত তো মরে নাই সয়তান্ত কেমন পর্যন্ত হায়াত দেয়নি আমাদের কাজের মাধ্যমে প্যাসপোস লাগতে পারে না এই প্যাসপোসকে বন্ধ করার জন্য আল্লাহ আল্লাহ পদ্ধতি বলে দিয়ে গেছে এটা আমি আমার পক্ষতে বলবো না আমি ফাজালে তবলিক থেকে বলবো ইনশা আল্লাহ আবার যিনি সাহেব ছিলেন হজরত মৌলানা শাহ আবরার সাহেব তিনি অনেক বড় মুক্তি ছিলেন সাইকুল হাদিস ছিলেন অনেক বড় আলেম ছিলেন এই শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যুগ সংস্কার যুগ সংস্কার ছিলেন তাবলিগের যিনি আগে মুরব্বী ছিলেন পুরো পৃথিবীর হজরত মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি আমার সাহেব সম্পর্কে মন্তব্য করতেন যে আল্লাহ তালা এনাকে ওলামাদের সংশোধন করার জন্য বানিয়েছেন মুসলিম হল ওলামা ওলামাদের সংশোধন হয়ে যায় তো পাবলিক অটোমেটিক হয়ে যাবে পাবলিক তো সংশোধন হবে না তৈয়ার ওলামার ওই গাইডলাইন না দিতে পারে রাস্তা না দেখাইতে পারে তাহলে পাবলিক কিভাবে ঠিক হবে তারা নানান রকম ভুল ভ্রান্তির মধ্যে ছিল আল্লাহ তালা এনাকে দিয়ে সেই কাজটা দিচ্ছেন এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও উনি কথা বলতেন উনি কোরআন ব্যাখ্যা কম বুঝতেন না কিন্তু নিজে নিজের কথা কমই বলতেন ওনার যিনি সাহেব হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ তার কথা শুনেছেন তো দেখা গেল যে আল্লাহর কথা শোনানোর ভিতরে বেশি কথা এই জন্য আমিও আল্লাহ তালা আমাকেও কম বেশি কিছু এলেম দিচ্ছেন তো আমি আমার ব্যাখ্যা বিশ্লেষণ শোনাইব না আমি কুতুবুল আলম তোরা পৃথিবীর কুতুব যিনি ছিলেন সাইফুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ তার কথা শোনাব তিনি ফাজা ফাজাইল তবলিগের ভিতরে কয়েকটা জিনিস আনতেন যাতে দাওয়াতের কাজে কোনো সমস্যা সৃষ্টি না হয় এর থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি এর জন্য তিনটা পয়েন্ট আছেন মৌলিকভাবে তিনটা পয়েন্ট একটা হচ্ছে যে আমার নিজের ফিকির করতে হবে আমার নিজের চিকিৎসা নিজের সংশোধন এটিকে বেশি তাকিদ দিতে হবে এখন তো আমাদের অবস্থা হলো অন্যের দোষের দিকে বেশি নজর দেয় তো তার সংশোধনে ফিকির লেগে দেয় আমি আমার ভিতরে তো অনেক দোষ আছে ত্রুটি আছে এইদিকে আমাদের নজর যায় না যে কারণে আমি সংশোধন করতে গেলে এটা তো বেশি ফায়দা হয় না আল্লাহ তালা কোরআনে বলতেছেন আতা মরুন আন্না আতা বিল দিন অতাংসা অনান্ত অন্যকে নেক কাজের কথা বলতেছ আর নিজেকে ভুলে গেছ অন্যকে সংশোধন করতেছ তোমার যে সংশোধন প্রয়োজন এদিক তোমার কোনো খেয়াল আছে আল্লাহ তালা কোরআন একাডেমে প্রথম পাড়ার ভিতরে বলতেছেন আতা মুরুন আতা বিলবির লোকদেরকে নেক কাজের দাওয়াত দিচ্ছ বা তানসাও না আনতো থাকুন নিজেকে ভুলে আসো তাকে সংশোধন করতেছ তোমার ভিতরে তো অনেক অসুবিধা আছে হাসপাতালে যে রুগী হয়ে পড়ে আছে তার কি বাকি রুগীদের দেখার সময় আছে সে তো নিজের নামে আহাজারি করছে ওইগুলো তার খবর নেওয়ার কোনো সময় নেই তার থেকেও সিরিয়াস রুগী থাকতে পারে তার সময় নেই নিজের নামেই পেরেছান তো আমরা যদি নিজেকে রুগী মনে করি মনে করা উচিত যে যত বড় হোক তারপরও নিজেকে রুগী মনে করতে হবে আন্তরিক অন্তরের রোগের রুগী এই বয়ান হইতে যে উদ্দেশ্য কি হজরত খামি বলেন যে বয়ান করতে তো তোমার শ্রোতাকে উনি বলেন তোমার শ্রোতা এক নম্বর তুমি আর সামনে যারা তারা দুই নম্বর তুমি যে বয়ান করতেছ তো শ্রোতাকে শ্রোতা নিজে তোমাকে বলছো অন্য ভাইরা দুই নম্বর তুমিও কথা বলার মহতাজ তিনি আরো বলতেন সানবিক বয়ান করবার উদ্দেশ্য কি উদ্দেশ্য এক নম্বর তুমি দুই নম্বর ভাইরা তোমাদের সকলের জাহের এবং বাতেনের ইসলাম জাহের মানে বাহ্যিক যত আমল আছে এটা সংশোধন আর অন্তরের যে রোগ আছে এটা সংশোধন ওয়াক করা ওয়াক শোনার উদ্দেশ্য কি এই দুটা জিনিসের সংশোধন বাহ্যিক আমলের সংশোধন অন্তরের রোগের চিকিৎসা এলো অজের উদ্দেশ্য অজের উদ্দেশ্য এটা তো উনি এক নম্বর আছেন ফাজাইলের তবলিগে যে প্রত্যেকে যেন নিজের দিকে নজর থাকে অন্যদিকে যেন কম থাকে তাহলে সমস্যা সৃষ্টি হবে না এক নম্বর এটা দুই নম্বর আছেন যে কোন ভাইয়ের ইজ্জতে আঘাত আসতে পারে এমন কোন কথা বলা যাবে না আমার কোনো কথার দ্বারা আরেকজনের ইজ্জতে আঘাত আসতে পারে এমন কোনো কথা কাজ বলা যাবে শরিয়াতে গিবত হারাম কেন আর একজনের দোষচর্চা তার পিছনে হারাম কেন এতে আর এক ভাইয়ের ইজ্জতের উপরে হামলা করা হয় হামলা করা হয় হারাম বিদায় হজে আল্লাহ রসুল বলেছিলেন যে হারাম শরীফ জিলহজ মাস আর এই ঈদের দিন এই তিনটা সম্মানী বস্তুকে একসাথে করলে যা হয় তোমার মুসলমান ভাইয়ের ইজ্জত ওই পরিমাণ সম্মান ওটা হারাম হারাস আসরে হরম চারটে মাস যে খুব সম্মানী জেল হচ্ছে চারটে মাসের মধ্যে হারাম সম্মানী মাস আবার ঈদের দিন সম্মানী দিন আবার জায়গাটা হারাম শরীফ তো উনি বললেন বিদায় হতে এই তিন হারামকে তিন সম্মানী বস্তুকে একসাথে মিলাইলে যত সম্মানী হয় তোমার মুসলমান ভাইয়ের ইজ্জত এর থেকে সম্মানী তোমার কোনো কাজের দ্বারা কথার দ্বারা যেন তার ইজ্জতে আঘাত না আসে ইজ্জতে যেন আঘাত না আসে এ কথা বললেন এবং তিনি বললেন যে তোমার ভাইয়ের কোন দোষ যদি ছুপায় রাখো তুমি মানুষের কাছে বলে বেড়াইলে না তো আল্লাহ তালা তোমার দোষকে ছুপায় রাখবে ভাইকে বেহেজেব করলো না তুমি করতে পারছে বললে না গোপনে তাকেই বললে তার মুরব্বীকে বললে তাতে সংশোধন হয় আম ভাই বললে কি ভাই তা তাকে বেহজত করা হ্যাঁ গোপনে তাকে বললো তার মুরব্বীকে বললো এটা হলো ইসলাম আর ফালতু ফালতু তাকে বলে বেড়াইলে ওটার নাম কি হ্যাঁ। বল একই বলা একটা নাম ইসলাম সংশোধন একটা নাম কি আল্লাহ রসুল বলতেছে বাদ করো না গোপন রাখো আর তাকে গোপনে বলো তা তার ইজ্জত নষ্ট না হয় তো আল্লাহ তালা তোমার দিকে গোপন রাখবেন আর এক হাতিতে প্রিয় নবী বলেন যদি কো আর এক ভাইয়ের ইজ্জতে আঘাত করে তার মনে দেখা যায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ঘরের মধ্যে বসায় রেখে বেজত করে দেবেন বাইরে যাওয়া লাগবে ঘরের মধ্যে বসায় রেখে তাকে বেজত করবে তার বউকে দিয়ে তাকে বেজত করবে তার ছেলেকে দিয়ে তাকে বেজত করবে আল্লাহ তো আমেরিকার কুর্সিতে বসায় কি করতে পারে বেজত করতে পারে স্পষ্ট আছে সবই এটা তুমি যদি মুসলমান ভাইয়ের ইজ্জত আঘাত করো তো আল্লাহ তালা তোমার তোমার ঘরের ভিতর রেখে বেজত করে দেবে সাংঘাতিক এই জন্য আমাদের কোন কথায় আরেক ভাইয়ের জন্য আঘাত না হ্যাঁ তুমি কিন্তু বুঝো না হ্যাঁ তোমারটা হয় নাই এই ধরনের কইলে সে লোকটা একটা গরু বাধার মতো হয়ে গেল আমি সব বুঝতে ভালো হয়ে গেলাম এভাবে বললে বুঝলাম তো হয় নাই কিন্তু তার আদৌ রক্ষা করে সুন্দর ভাই ঠিক আছে এইভাবে না করে এইভাবে করি তাহলে সুন্দর হয় এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে কি হয় সুন্দর এইভাবে বলতে কোন অবস্থাতে তার ইজ্জতে আঘাত আনা যাবে না তাকে ছোট করা যাবে না তাকে হেও প্রতিপন্ন করা যাবে না এক হাতিতে আছে যদি কাউকে হেও প্রতিপন্ন করা হয় কোনো কাজের দরুন আমি কাউকে ছোট করলাম তো যখন আমি ওই কাজটা না করব আমার মৃত্যু হবে না একটা ভাইকে কোনটা অন্যায়ের কারণে মজলিসে জনসম্মুখে তাকে ছোট করা হলো সে শাস্তিটা আকারে তাতেই তো শাস্তি হবে আমাকে ওই কাজের মধ্যে আল্লাহ তালা লিপ্ত করবেন করে বেজত করে তারপরে মৃত্যু দিল মানে আই আর আকা হোক ইদাম্বিন লামিয়ামুত হাত্তা আমালাহু এই প্রসঙ্গে বহু হাদিস আছে মুসলমান ভাইয়ের ইজ্জতকে রক্ষা করতে হবে সেজন্য বলা হয় তাকির মুনকার ফরজ হয় তাকির মুসলিম হারাম হয় অন্যায় করতেছে অন্যায়টা বন্ধ করার ব্যবস্থা করা ফরজ তাকির মুনকার ফরজ হয় মানে কি সেটা অন্যায়ের ভিতরে আছে সেটা অন্যায় থেকে তাকে বের করা যায় এর চেষ্টা করা ফরজ কিন্তু মজলিস তাকে বলে ছোট করা হারাম আরবিতে বলে তাহির মুনকার ফরজ হ্যায় তাহকির মুসলিম তাহকির মুসলিম মানে মুসলমানকে হেও করা মুসলমানকে হেও করা খারাপ কেউ কে হেও করলে নিজের বড়ত্ব দাবি করা হয় কাউকে হেও করার কি অর্থ আমি বড় আমি বড় এই দাবি করে তো ছয় শয়তান বিতাড়িত হয়েছে চার তো জান্নাতে বহিষ্কার হয়ে গেল গোড়া কি ছিল একটা কথাই তো আমি আদম থেকে ভালো আমি আদম থেকে ভালো এই একটা জিনিস তাকে কাফের বানাই দিল একজন যখন হেও করা হয় তো ওর ভিতরে নিজের বরত্বের দাবি প্রকাশ পায় অহংকার অহংকার মানুষকে কুকুর কুকুর পর্যন্ত নিয়ে যায় খুব মারাত্মক অহংকারকে আরবি দলের টাকা বুক কিম কিম কুকুরে নিয়ে যায় দলিল কি কোরআন আয়াত আবার ইবলিস চেষ্টা করতে অস্বীকার করলো অস্তাক বাড়া তাকাপুর করলো অকান কাফের কাফের কাতারে সামিল হয়ে গেল শব্দগুলো দেখেন চেষ্টা করতে অস্বীকার করলো ওরা তাকাপুর করলো তাকাপুর হয়ে গেল আজানা জব আল্লাহ একটা হলো নজর নিজের দোষের দিকে রাখে দুই নম্বরটা বলতেছিলাম অন্যকে হেও প্রতিপন্ন না করা খুব খেয়াল রাখা আমার কোনো কথা তারা যেন অন্য ভাইয়ের ইজ্জতে আঘাত না খুব খেয়াল রাখা সম্ভাব্য সুরত যে কোনো ভাইয়ের দ্বারা হইতে পারে যে কোনো ভাইয়ের দ্বারা একজনের দ্বারা কষ্ট হইতে পারে এটা কাদের প্রতি হয়ে যায় এদের কথাগুলো সকলে জানা থাকতে হবে সকলের সতর্কতা অবলম্বন করতে হয় সকলে তো আমি দুই নম্বর পয়েন্ট বলতেছিলাম কাউকে হেয় করা যাবে না কাউকে হেয় করতে গেলে নিজের অহংকার প্রমাণিত হয় আর অহংকার এত বড় ধ্বংসাত্মক যে মানুষকে বেইমান করে দিতে পারে বেইমান টাকাপুর করে ইংলিশ বেইমান হয়ে গেছে আবার অবস্থাক পারা অকান আমিনাল কাবির সে তাকাব্বরি করলো এবং তাকাব্বরির কারণে অহংকারের কারণে কাফেরদের কাতারে চলে গেল এই আয়তের তফসিরে এই কথা লেখা আছে এই জন্য সাংঘাতিক অনেক সময় একজন একটা কথা জিজ্ঞেস করা হয় সে না পারলে অন্য লোক হাসে না এই তো হাসলে হজরত থানবী রহমাতুল্লাহ হাসলে অলাপারা সাংঘাতিক পাকড়াও করতেন মজলিশ থেকে বের করে দিতেন তার সংশোধন করেছেন পরে নিজে বলতেন যে অনেকে বুঝতে পারে না এটা হাসতে এত রাগ হওয়ার কি হল নিজেই প্রশ্ন করতেন যে অনেকে আমার এই কার্যক্রম বুঝতে না পারে মনে মনে আপত্তি করে যে হাসতে বেচারা একদম বের করে দিল হুজুরে উনি বলেন তারা বুঝতে পারে না বের কেন করলাম হাসছে ওইদিকে আমার নজর না হাঁকার পিছনে কি আছে পিছনে আছে ও পারলো না আমি ওটা পারি আমি ওর থেকে উত্তম ওই ইংলিশের সে স্লোগান আনা খায়রুম বিন্দু আমি ওর থেকে ভালো আমি আদম থেকে ওই হাসির মধ্যে কি লুকানো আছে ইংলিশের স্লোগান আনা খায়রুম বিন্দু তাহলে হাসির জন্য বের করে নাই ওই হাসির ভিতরে কি লুকায়িত আছে অহংকার লুকায়িত আছে ওটা সংশোধন পর্যন্ত বের করে দিচ্ছে জীবনও অন্য থেকে নিজেকে ভালো মনে করবেন আপনার থানোই বলেন আমি ফিলহাল অন্য মুসলমানকে আমার থেকে ভালো মনে করি পাবলিকদেরকে ফিলহাল মানে বর্তমানের দিকে লক্ষ্য করে আর ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কাফেরদেরকে আমার থেকে ভালো মনে করি আমার তো হতভম্ব একদিন বলে কি কাফেরকে ভালো মনে করবো ব্যাখ্যা দিচ্ছে কেন ভালো মনে করি হইতে পারে ওই কাফেরকে আল্লাহ তালা ইমান আনা অভিজ্ঞ দিবেন ভবিষ্যতে আর হইতে পারে আমি একটা বালি ইমান ছাড়াই ইন্তেকাল করে দেব এই যদি হয় তাহলে আমার থেকে ওই কাপের কি হয়ে গেল উনি বলতে বর্তমান জামানা দিকে লক্ষ্য করে সাধারণ মুসলমানদেরকে আমার থেকে ভালো মনে করি আর ভবিষ্যতে দিকে লক্ষ্য করে কাফেরকে আমার থেকে ভালো মনে করি এই অর্থে যে আল্লাহ তালা তাকে পুকুরি থেকে তৌবা করে মুসলমান হক তৌফিক দিতে পারে আমার কোনো কাজের কারণে আমার কোনো অহংকারের কারণে আল্লাহ আমাকে ইমানে মৃত্যু নাও দিতে পারে এত বড় বুজুর্গ তিনি নিজের সম্পর্কে ধারণা করতেছেন আর আমরা হ্যাঁ একটু তিন চিল্লা দিলাম একটু তাহাজুদ পড়লাম বিরাট বুজুর্গ হয়ে গেল তো দুই নম্বরে তার ইজ্জতে আঘাত করা যাবে না সর্বশেষ পয়েন্ট তিনটা কথা বলা হয়েছে মজাইলের তফসিলে সেটা হলো অন্য সাধন কথা বলা হবে তো রুক্ষভাবে কথা বলা হবে রুক্ষভাবে কর্কশ নেই রাগের সাথে এইভাবে কথা বলা যাবে হ্যাঁ খুব মোলায়েম ভাবে নর্মিয়াতের সাথে কথা বলতে হবে হইতে পারে ভিতরে আপনি রাগ হইতেন ঠিক আছে আপনি কোন আল্লাহ সম্পর্ক করে রাগ কন্ট্রোল করে শিখেন ওটা প্রকাশ করতে দেওয়া যাবে না ও তো আপনার ভাই আপনার দাওয়াতে কাজ করতে গেলে ওর লাগবে কোরআনও আপনার ভাই বলা হয়েছে তোরা হুজরাত ইন্দামাল মুখ মিলুন না খোয়া বলা হয়েছে সমস্ত মুসলমান না মিলে একটা বডির মতো একটা বডির মধ্যে তোকে তকলিফ হলে সারা শরীরে তকলিফ হয়ে যায় তোর ভাই এটা তার কোনো কাজে কাজে রাগ হলে তুই চোখ রাখাইবা রাগটা হজম করো রাগ হজম করতে জানো না কোন আল্লাহ আল্লাহ কাছে নিজেকে মেটাও ওনার কাছে শেখো রাগ কিভাবে বর্ধন করতে হয় রাগ প্রকাশ করো কেন রাগ প্রকাশ করো জেহাদের ময়দানে ভাইয়ের উপরে রাগ প্রকাশ করো বাপের উপরে মায়ের উপরে কোন মুসলমান ভাইয়ের উপরে রাগ প্রকাশ করা যাবে না হইতে পারে বেডঙ্গের কাজের জন্য রাগ হইতে পারে আমাদেরও হয় কিন্তু আমরা ওই ভাইকে বুঝতে দেয় না আপনি রাগ হয়েছে বুঝতে পেরেছেন কথা নরম ভাবে বলতে হবে আমি দুই একটা অকেয়া বলবো আপনাকে বোঝার জন্য গজুয়ায় উহুদ এই গজুয়ায় উহুদের নবী করিম সাল্লা ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবে কোথায় মদিনার ভিতরে কিন্তু যুবক সাহাবিদের এদের রক্তটা বেশি গরম তো রক্ত বগে আর কি দোষ বেশি হুস কম যুবকদের দোষ বেশি হুস কম কেনা বেশি পেড়াপিড়ি নূর আমরা বাইরে যাই করবো আমাদের শক্তি কম আছে নাকি এটা পেড়াপিড়ি করবো মধ্যে না বাইরে যাই যুদ্ধ করবো এদের পেড়াপিড়ির কারণে হুজুরের শেষ পর্যন্ত ফাইসাল্লাহ দিলে সে ঠিক আছে বাইরে যাই যখন করতে চাও তো ঠিক আছে চলো এই ঘটনা পরে তো আয়াত চলে গেছে তোমাদেরটা মানানোর জন্য রসুল্লের কাছে পেড়াপেড়ি করো না বিপদ হবে তোমাদের হুজরতে আয়াত আছে তোমাদেরটা মানানোর জন্য রসুলের কাছে পেড়াপেড়ি করো ক্ষতিগ্রস্ত হইবা এটা করো না কিন্তু আয়াতটা জেহাদের পরে কিন্তু সেই আয়াতটা তো তাদের পেড়াপেড়ির কারণে হুজুরে কি ফয়সলা দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনার বাইরে যায় যুদ্ধ করার ফেসলা দিলেন রেজাল্ট কি হলো এই যুদ্ধে সাময়িকভাবে মুসলমানদের ক্ষতি হলো যত শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের হয়েছে বিরাট ক্ষতি হলো কি ক্ষতি হলো স্বয়ং নবী আলাইসালামের শরীরের মধ্যে একশো মতো জখম লাগলো ওই যে কিছু লোকরা রেখে গেছে পিলার উপরে এদের কয়ে গেছে খবর আমরা হারিয়ে আর জিতি তোমরা এটা ছাড়বা না পিলা ছাড়বা না যে হামলা করছে মুসলমানরা কাপের কাছে ভাগিয়ে গরিবের দল করতেছে তাদের আমিরে যতগুলো ভাই আমাদের তো ছাড়া নিষেধ কেন দেখিত এরা আমির কথা মানল রে যুদ্ধ চলা পর্যন্ত উদ্দেশ্য এখন তো যুদ্ধ শেষ গণিবাদ জমা করতে হবে তারা ব্যাখ্যা দিল এই ব্যাখ্যা তার কারণে ক্ষতি কি হলো ওই যে কাপেরা ভেঙে গেছিল ওরা দুই ভাগ হয়ে গেল সামনে দে বলো তোরা এদিক দিয়ে হামলা কর আমরা টিলার পিছন দিয়ে এসে হামলা করব দুই দিক দিয়ে চাপা দিব ওই টিলা তো খালি হয়ে গেছে এই খালি হয়ে কাপড়ের এক গ্রুপ পিছন দিক দিয়ে আসছে আর এক গ্রুপ সামনের দিক দিয়েছে এমন এক যাতা দিচ্ছে দিশে আর এক কল্পনাও করতে পারে আবার তারা আসবে আর পিছন দিক দিয়ে আসবে খেয়ালই করে কি হলো আল্লাহ রসুল সাল্লাহামের শরীরে একশোর মতো তীর আর বিভিন্ন নিচে পাথরের আঘাত লাগলো মাথা ফেটে গেল দাঁত ভেঙে গেল আল্লাহ রসুল সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেল ওই ময়দানে শহীদ হামজা রাজি আল্লাহ শহীদ হয়ে গেল আর বাকি যারা ছিল সাতশো থেকে এক হাজার বেড়েছিল মোনা ব্যক্তি তিনশো পথে বেরিয়ে আছে সাতশো থেকে সত্তর জন শহীদ আর তাই কত ছয়শো তিরিশ কুলকে কুল জখম কেউ জখম ছাড়া নেই যারা হাত কেটে গেছে যারা পাও কেটে গেছে মাথা ফেটে গেছে সব এত ক্ষতি হলো এত লোক শহীদ হয়ে গেল কোন যুদ্ধে এত লোক শহীদ হয়নি সত্তর জন শহীদ রসুলের শরীরে একশো জখম আর বাকি সব জখম কেন ঘটল ওই যে কিছু যুবক পিড়াপিড়ি করছিল তার রেজাল্ট কিন্তু হুজুরে খুব বেনামের সাথে সব তাপন তাপন করলেন কিন্তু ওই ওদের বিরুদ্ধে কোনো মন্তব্য করলেন না পারতেন না দাদা তোরা আমার বাধ্য করছি দেখ এখন দেখ করতে পারতেন না কিছু বলেন কিচ্ছু বলেন নাই আল্লাহ তালা আয়াত নাজেল করলেন ওয়ালাউ কুন্তা কালবি লান মিন হাউলিক সাবিনা রাহমাতিন মিন আল্লাহ লিন্ত লাহুম কি আয়াত চতুর্থ সাবিনা রাহমাতিন মিন আল্লাহ আল্লাহ রহমত আপনার নাজেল হয়েছে যে কারণে আপনি এদের সাথে বড় কমল ব্যবহার করলেন এত বড় ঘটনার পরেও কি করলেন কমল ব্যবহার করলেন সুন্দর ব্যবহার করলেন আপনি যদি আজকে রুক্ষ ব্যবহার করতেন শক্ত ব্যবহার করতেন এই লোকগুলো আপনার আশপাশ থেকে ভেঙে দিত তারা রসুলের জন্য অন্ধ আশেক ছিল অন্ধ আশেক বিনা দলিলে আশেক এদের সম্পর্কে আল্লাহ মন্তব্য করতে চায় আজকে যদি রুক্ষ ব্যবহার আপনি করতেন একটাও খুঁজে পেতে চান সব আপনার রেখে লাগিয়ে চলে অন্ধ আশেকরা যদি ভেঙে চলে যায় আজকে আমরা আপনাদের নিয়ে কাজ করতেছি আপনার কি আমাদের অন্ধ আশেক হ্যাঁ রসুলের সাথে সাহাবাদের যে মহব্বত ছিল আমাদের সাথে সেই মহব্বত আছে আমরা যদি রুক্ষ ব্যবহার করি তা আপনাদেরকে দূরবীন দিয়ে পাওয়া যাবে হ্যাঁ? রসুল সম্পর্কে বলা হয়েছে যে আপনি রুক্ষ ব্যবহার করলে এই লোকগুলো ভেঙে যেত চতুর্থ পাড়া একদম পয়লা লাইন দেখেন কত পৃষ্ঠা এটা দেখা যাবে সাত আট পৃষ্ঠা হবে না কত পৃষ্ঠা কত পৃষ্ঠা আচ্ছা কোন আমের সামনে দিতে আমি আয়াতটা শোনাই যে আল্লাহ রহমতের কারণে নরম ব্যবহার করলেন দশ নম্বর আর আচ্ছা, আপনি রুক্ষ ব্যবহার করতেন এই লোকগুলো ভেঙে চলে যেত ওরা আমাদের কত সতর্কতা লাগবে তাদের লোকেরা ভেঙে না যায় আরে এক ইমাম ঈশান নামাজে বাঁকারা শুরু করছিল নতুন পুরো বাঁকারা পড়বে না শুরু করতে বাঁকারা এতে একজন শ্রমিক সাহাবি ভেঙে চলে গেছে সে মনে করছে পুরান সাকারা মানে পড়বে আসলে কত জায়গায় উপর থেকে এই রিপোর্ট যখন আল্লাহ রসুল পাইছে এত রাগ হইতে এত রাগ হইতে আল্লাহ একবার তোমরা মানুষ ভাগানে হলো এখন কেন ভাগানো শুরু করলে তু আর আসামছে অত হা হা আর অত্তিন যাইতুন পাও না বুঝে এত রাগ করলেন হুজুরে বিশাল নামাজে বাঁকা শুরু করতে বলে সাংঘাতিক রাগ হলে সে ইমামের উপরে কেন শুরু করলাম এলো ভয় পেয়ে নামাজ ছেড়ে দিকে দেখে হাতিতে করো না দেখেন দুঃখ ব্যাপারের কোন ইজাজত নেই শরীর আরো ঘটনা দেখেন মুসা আলাহিসাল্লাম আর হারুন আলাহিসাল্লামকে যখন আল্লাহ পাঠাইলেন কোথায় রাউনের কাছে কি বলে দিলেন তোমরা ফেরাউন কাছে নরম ভাষায় দাওয়াত দিবা কঠোর ভাষায় দাওয়াত কঠোর ভাষা হয় এই জন্য অন্য হাদিসে আল্লাহ রসুল বারবার বলছেন বাসিরু ওলা তুনাফ ফিরু লোকদেরকে সুসংবাদ দিয়ে টেনে নিয়ে আস হ্যাঁ কঠিন কথা বলে সত্য কথা বলে খালি আজাদ গজবের কথা বলে লোকদেরকে ভাগাই দিও না রুক্ষ কথা বললো ভাগে আর খালি আজাদ গজব শুনাইলেন ফজিলত শুনাইলেন না লোকেরা আরে এত হুকবা হয়ে গেছে আর আমার এজন্য ওগুলো কম হবে ফজিলাত বেশি হবে বলে যে বাসিরু বলে তো সুসংবাদ দিয়ে লোকদেরকে টানো লোকদেরকে ভাঙিয়ে দিও না তো আল্লাহ তালা মুসার হারুনকে বললেন যে ফেরাউনের কাছে যে নরম ভাবে কথা বলবো কোরআন আয়াত ষোলো পাড়া কল মানে কথা লাইন মানে নরম বাগদাদের খলিফা মামুন রশিদ তাকে একে আলেম দেয় তার কিছু ভুল ত্রুটি হয়েছিল খুব দুঃখ ভাষায় নসিয়াত করতেছিল মামুন রশিদ বেকারে রহমতুল্লাহ এই বয়না আনছেন এই ঘটনা দুঃখ ভাষা ব্যবহার করা যাবে না সেখানে ঘটনা আনছেন কি ঘটনা মামুন রশিদ বলল যে ভাই আপনি নরম ভাষায় বললে ভালো হয় এই জন্য হ্যাঁ যে আপনার থেকে যিনি ভালো মুসার হারুন আর আমার থেকেও যিনি অদম রাউন সেখানে আল্লাহ তালা রুক্ষ ভাষা ব্যবহার করার অনুমতি দেন নাই আপনার থেকেও যিনি ভালো মুসা হারুন আর আমার থেকেও যিনি অদম নাম তো ইমান আছে রাউনের তো কি নেই ইমান নেই তো আপনার থেকেও যিনি ভালো তাকে আল্লাহ পাঠাইছে আমার থেকে অধমের কাছে আল্লাহ তাকিদ করে দিচ্ছে নরম কথা বললা রুক্ষ কথা বললা দেখেন এই কথা বললো বাচ্চা মামুন রশিদ ওই আয়াত থেকে এবং মদিনা যে আল্লাহ রসুল গেলেন প্রথম তো খুব বা দিলেন এই কথাটা ছিল কি কথা আফসুদ কালাম কালামকে খুব ব্যাপক করো লিনু বিল কালাম ভাইদের সাথে কমল কথা বলো নরম কথা বলো যে আপনাকে কি করতে হবে ওই করল্লারে রসগোল্লার মধ্যে ভরে পেশ করতে হবে করল্লারে কোথায় ভরে পেশ করতে হবে হ্যাঁ আচ্ছা, রুক্ষ কথা বলেন তাহলে রসগোল্লাতে করল্লা ভরে পেশ করলেন কেউ খেতে পারবে বুঝলেন তো এই কথা বলা হচ্ছে রুক্ষ ব্যবহার করা যাবে এই যে কথাগুলো আমি বললাম তিনটে পয়েন্ট বললাম কি কি বলছি নিজের ফিকির করতে হবে দুই নম্বর হেয় প্রতিপন্ন ইজ্জতে হামলা করা যাবে না তিন নম্বর রুক্ষ কথা বলা যাবে না বড় নর্মিয়াতে কেটে বলতে হবে এই তিনোটা পয়েন্ট আমি প্রত্যেকে বললাম আর জায়গা তবলিক থেকে দেখে নিন প্রত্যেকটা সাথী এগুলো শিখবেন মানে লিখতে গেল খাস ব্যক্তির জন্য লিখছে না আমাদের সকলের জন্য লিখছে প্রত্যেক মুসলমান প্রত্যেক দায়ের ভিতরে এই তিনটা গুণ থাকতে হবে না একটা পয়েন্ট আছে কোন হকানে আলেন যেহেতু সে কাজে জোড়ে নাই তার সমালোচনা করা যাবে না আমি আর ওই পয়েন্টে যাবো না উনি লিখতে সমালোচনা করা যাবে না জাহেজ নেই সে আল্লাহ দিনের জন্য নিজেকে অর্থ করছে তার কোনো ত্রুটি থাকলে তা আল্লাহ দেখবেন তোমাকে অক্ষ করে দিয়ে রাখছে আল্লাহ তাকে মাফ করবেন আপনার কাজের জন্য এক লোক যদি নিজেকে অক্ষ করে আর তার কোনটা ভুল হয়ে যায় আপনি মাফ করবেন না তো অক্ষ করে রাখবেন এটা একটা পয়েন্ট আসতে কোনো হকানি আলেন যদি আপনার কাজের সাথে নাও আসে সমালোচনা করে ইজাজত দেন তাহলে এই তিনটা সিফাত কি আমাদের সবার থাকতে হবে কিনা আমি এক নম্বরে আমাকে বললাম দুই নম্বর আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমলের তৌফিক দেন এখন দুই এক মিনিট একটা কথা বলি কারণ এই ভুল হয়ে গেল ভুল তো মানুষেরই হয় হ্যাঁ সে কথার কথা আপনার দোষে দিকতে ফেললো কথা তার দোষ দেখবে আপনার দোষ দেখল কথা ছেলে ইজ্জতে হামলা করবে না হামলা করে ফেলছে কথা ছেলে রুক্ষ কথা বলবে না কেউ এই দাওয়াতের কাজের সাথেই রুক্ষ কথা বলবে না বলে ফেলছে রাগ কন্ট্রোল তো নেই রাগ কন্ট্রোল করতে গেলে আল্লাহ ওনার সাথে তাল্লুক করতে হবে তাকে রাগের কথা জানাই চিকিৎসা নিতে হবে তখন রাগ আপনার মুঠের মধ্যে আসবে এখন তো রাগ আমার থেকে পরিচালনা করতেছে শরীর কি বলে আপনি রাগকে পরিচালনা করবেন রাগ আপনাকে পরিচালনা করবে না এই নিজের ইসলাম না হওয়ার কারণে মানুষ চেটে যায় রুক্ষ ব্যবহার করে ইসলাম না হওয়ার কারণে এই সমস্যা হয় কাছে নেই নিজেকে এই সমস্যা এখন না কারণে এই সমস্যা হয়েছে এখন আপনি কাজ ছেড়ে চলে যাবেন হ্যাঁ বলেন কাজ ছেড়ে চলে যাবেন কাজ কি কোনো ব্যক্তির জন্য করেন আপনি নিজের ফায়দার জন্য করতেছেন আল্লাহকে রাজি করার জন্য করতেছেন নিজের পরকালে রাজাকের জন্য করতেছেন আল্লাহকে খুশি করার জন্য করতেছেন এক ভাইয়ের কোন কথা যদি আপনার কষ্ট হয় খবর করেন কারো কথায় যদি কষ্ট হয় আপনার ইজ্জত হামলা করে ফেলবে আপনার ভাই রুক্ষ ব্যবহার করতে আপনি আর কাজ ছেড়ে চলে যাবেন হ্যাঁ বলেন না কেন কাজ ছেড়ে চলে যাবেন না তাকে মাফ করে দিয়ে কাজ চালাই দেবেন হ্যাঁ এটা বেশি জরুরি এটা আমি যত কাজ করি তাহলে ভুল হবে মানুষের তারপর কি হবে ভুল হবে কিন্তু ভুল হওয়ার কারণে কাজে যদি জুটবেন না হবে না কাজ তবে ওই ব্যক্তির জন্য করতেছে না কাজ কার জন্য করতেছি আল্লাহর জন্য করতেছি সে ভাইয়ের ইসলামের জন্য দোয়া করি আর নিজে সবল করি কিন্তু কোন অবস্থায় কাজ ছাড়বো না আমরা রাজি আছি কে কে রাজি আছি আল্লাহ এই হাতগুলোকে কবুল করে আমাদের সকলকে সর্ব অবস্থায় এই দাওয়াতের কাজের সাথে জুড়ে থাকার কবুল দাওয়ানা আনিলামদুলিল্লাহ এখন দোয়া পড়ে আপনারা আমাদের তৈরি করেন তার উজু করা লাগলে উজু করে